فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকতুহ ভাই আপনার প্রশ্ন মূলত যেটা হচ্ছে গোসল মৃতকে গোসল দেওয়ার ব্যাপারে কোনো স্বভাব আছে কিনা বা তারপরে হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করেছে তারকে গোসল দেওয়া যাবে কিনা অবশ্যই গোসল দেওয়া যাবে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়েননি কিন্তু সাহাবাইকে আমরা পড়েছেন এর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমাম যারা হচ্ছে সমাজের নেতৃত্ব ব্যক্তিরা আত্মহত্যাকারীর জানাজা পড়বে না কিন্তু সাধারণ মানুষ সে আত্মহত্যাকারী জানাজা পড়বে আর জানাজার আগে রয়েছে মাইয়াতকে গোসল করাবার নিয়ম যেহেতু সেহেতু সেই মাইয়াতকে গোসলও দিতে হবে এখন আসা যাক যে গোসল দেওয়ার ব্যাপারে কি স্বভাব বর্ণিত রয়েছে মৃত ব্যক্তিকে যে গোসল দিবে সে যদি তার লাশের দেহে কোনো কিছু খারাপ দেখে তাহলে তা যেন প্রকাশ না করে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের মৃতদেহের গোসল দেয় এবং তার সকল ত্রুটি গোপন করে আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করে দেন আর এক বর্ণনায় আছে তার চল্লিশটি কাবিরা গোনা মাফ করে দিবেন কাল হাকিম এক খণ্ড তিনশো চুয়ান্ন পৃষ্ঠা তিনশো বাষট্টি পৃষ্ঠা হাকি তিন খণ্ড তিনশো পঁচানব্বই পৃষ্ঠা মাজবাউজ জাবাউই তিন খণ্ড একুশ পৃষ্ঠা